ইসলাম সারা দুনিয়ার মুসলিম চির দুর্বার ইসলাম সারা দুনিয়ার মুসলিম চির দুর্বার মুসলিম মুসলিম মুসলিম ও মুসলিম মুসলিম মুসলিম মোরা সন্ত্রাসী নই কবু শান্তি কামে চিরদিন I'm proud of Muslim my faith is Islam I'm proud of Muslim my faith is Islam oh, oh, oh. জাহিল অন্ধকার লুণ্ঠিত মানবতা ঢাল হয়ে দাঁড়ালো ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত শাশ্বত দিন হলো ইসলাম অন্যায় বিচার জুলুমের অবসানে মুক্তির গান হলো ইসলাম উঁচু নিচু জাতপাত ভেদাভেদ ভেঙে দিয়ে সাম্যের গানে এলো ইসলাম ইসলাম আমার ইসলাম আমার ইসলাম তোমার ইসলাম তোমার ইসলাম সারা দুনিয়ার মুসলিম মুসলিম মুসলিম ও মুসলিম মুসলিম মুসলিম মোরা সন্ত্রাসী নই কভু শান্তিকামী চিরদিন I am proud of Muslim My faith is Islam, I'm proud of Muslim, my faith is Islam. Oh. ধর্মের দায় থেকে পৃথিবীতে কেবলই সার্বজনীন হলো ইসলাম অন্যায় প্রতিরোধে ন্যায়ের প্রতিষ্ঠায় চিরকাল সংগ্রামী ইসলাম মানুষের ঘর বলো রাষ্ট্র চালনা বলো কমপ্লিট গাইড হলো ইসলাম সভ্যতা সংস্কৃতি সামাজিক সম্প্রীতি চির আধুনিক হলো ইসলাম ইসলাম আমার ইসলাম আমার ইসলাম তোমার ইসলাম তোমার ইসলাম সারা দুনিয়ার মুসলিম মুসলিম মুসলিম মুসলিম ও মুসলিম মুসলিম মুসলিম মোরা সন্ত্রাসী নই কবু শান্তি কামি চিরদিন I'm proud of Muslim, my faith is Islam. I'm proud of Muslim, my faith is Islam. Colorado.